আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট এক ব্যক্তি এসে বলল গৃহপালিত পশুগুলো মরে যাচ্ছে এবং রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন তিনি দোয়া করলেন ফলে সে জুমা হতে পরবর্তী জুমাহ পর্যন্ত আমাদের উপর বৃষ্টি বর্ষিত হতে থাকল অতপর সে ব্যক্তি আবার এসে বলল অতিবৃষ্টির ফলে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে রাস্তা অচল হয়ে যাচ্ছে এবং পশুগুলোও মরে যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম দাঁড়িয়ে বললেন হে আল্লাহ টিলা মালভূমি উপত্যকা এবং বনভূমির উপর বর্ষণ করুন তখন মদিনা হতে মেঘ এমনভাবে কেটে গেল যেমন কাপড় ছিঁড়ে ফাঁক হয়ে যায়